থেকে সফলতার ওয়াদা করা হয়েছে সফলতার ওয়াদা যে এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা সফলতা পাবে হজরত উমর রদি আল্লাহ আনহু তিনি বলেন হুজুর সাল আলী হাসাল্লামের উপরে যখন ওহি নাজিল হইত তখন আমরা আশপাশে যারা থাকতাম তাদের কানে মাছির মৌমাছির গুঞ্জনের মতো একটা আওয়াজ শোনা যেত একবার আমরা হুজুর সাল আলী হাসাল্লামের কাছে বসা ছিলাম হঠাৎ ওহি আসার সময় হুজুর সাল আলী হাসাল্লামের শরীরে একটা বিশেষ একটা অবস্থা সৃষ্টি হয়ে যেত তো হঠাৎ দেখি যে হুজুর সাল আলী হাসাল্লামের উপর ওই রকম একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে তো আমরা বুঝতে পারলাম যে হুজুর ওহি আসতেছে তো শব্দ প্রাপ্ত ওহিটা শোনার জন্য আমরা আগ্রহী হয়ে বসে রইলাম তো যেই ওহিটা শেষ হইল দুসল্লাহ আলী আসাল্লামের অবস্থা স্বাভাবিক হয়েছে তখন দুসল্লাহ আলী আসাল্লাম কেবলামুখী হয়ে আল্লাহ তালা কাছে কিছু দোয়া করলেন দোয়া করে এরপরে আমাদের দিকে ফিরে হুজুরসল্লাহ আলী হাসাল্লাম বলতেছেন লকাদ উংজিলাত আলাইয়া আশরু আয়াত মান আকা মাহুন্না দাখাল জান্না এইমাত্র আমার উপর দশটা আয়াত নাজিল হয়েছে যে কেউ এই দশটা আয়াত এর উপর পুরোপুরি আমল করবে সে অবশ্যই জান্নাতে যাবে এরপরে হুজুর সাল্লাহ আলী ইসলাম এই আয়াতগুলো তেলত করলেন এই যে এই আয়াতগুলো শুরুতে প্রথম যে আল্লাহ তালা যে কথাটা বললেন কদ আফলাহাল মিনুন ওইসব মোমেনরা সফল সেসব মোমেনরা সফল আল্লাদিন আহমফি সলাহিম খাশিউন যারা তাদের নামাজে বিনয়ী এখানে আল্লাহ তালা মোমেনদেরকে মোমেনদের ব্যাপারে সফলতার ওয়াদা করলেন এরপরে এখানে মোমেনদের সাতটা গুণ এখানে উল্লেখ করলেন তার মানে হলো যে এই সাতটা গুণ যে সকল মোমেনদের মধ্যে থাকবে তারা সফলতা পাবে সফলতা সাফল্য আরবি শব্দটা হলো ফালাহ ফালাহ শব্দটা কোরআন এবং হাদিসে বহু জায়গায় আসছে বহু জায়গায় আসছে সফলতা সফল সাফল্য এই ফালাহ দ্বারা কি বোঝানো হয়ে থাকে কোরআন এবং হাদিসে ফালাহ সফলতা তার উদ্দেশ্য হল কোন একজন মুসলমান মোমেনের মনের সব বাসনা পূর্ণ হওয়া কোনো ধরনের কষ্ট না থাকা এটা হলো সফলতা অতএব কোরআনে কারিমে যেখানেই বলে যে এই গুণ যারা অর্জন করবে বা এই কাজ যারা করবে তারা সফল উলা ইকাহমুল মুফলিহুন এখানে বলা হলো কদ আফলাহাল মুমিনুন মোমেনরা সফল এই সফল হওয়ার অর্থ হলো এই দুটা কথা যে সামনে যে সাতটা গুণ বর্ণনা করা হবে এই সাতটা গুণ যারা অর্জন করতে পারবে তারাই সফলতারা পাবে তার মানে তাদের মনের সব বাসনা আল্লাহ তারা পূর্ণ করবেন কোনো বাসনা অপূর্ণ রাখবেন না আল্লাহ তালা দ্বিতীয় হলো সব রকমের কষ্ট থেকে আল্লাহ তালা তাদেরকে মুক্ত রাখবেন মুক্ত করে দেবেন এটা হলো ফালাহ সফলতা এই যে ফালাহ সফলতা যেটার ওয়াদা আল্লাহ তালা এখানে করলেন পূর্ণাঙ্গ সফলতা দুনিয়াতে পাওয়া কোনো মোমেনের পক্ষে সম্ভব না দুনিয়াটাকে আল্লাহ তালা বানাইছেন এমনভাবে যেখানে যত বড় বাদশাহ হোক দুনিয়ার লাইনে যত ক্ষমতা ধরি হোক তার পক্ষে এটা সম্ভবই না যে সে তার মনের সব বাসনাকে পূরণ করে ফেলবে সম্ভবই না সব রকমের দুঃখ কষ্টকে সে দূর করে ফেলবে সম্ভবই না এটা ঠিক তেমনি হবে আল্লাহ তালা কোনো নবী রসুল কোন নবী রসুলকেও এমন বানান নাই যে দুনিয়াতে তার সব মনের বাসনা পূর্ণ হয়ে গেছে কোন রকমের কষ্টের সম্মুখীন হন নাই এমন কোন নবী এমন কোন রসুল দুনিয়াতে অতিবাহিত হয়নি তার মানে হলো পূর্ণাঙ্গ সফলতা পাওয়ার জায়গা দুনিয়াটা না পূর্ণাঙ্গ সফলতা পাওয়ার জায়গা হলো জান্নাত জান্নাতের ব্যাপারে কোরআনকারীর মধ্যে আসছে জান্নাতিরা যখন জান্নাতে যাবে তখন তারা যা চাইবে তাই পাইবে যা চাইবে তাই পাইবে এটা হলো সফলতা যা চাইবে মনে চাইবে মনে চাওয়ার সাথে সাথে তার সামনে হাজির যেটাই চাইবে সে করোনা কারিমে আসছে জান্নাতের ব্যাপারে যে জান্নাতিদের জন্য আমি এমন বিষয়গুলো লুকিয়ে রেখেছি যে বিষয়গুলো দুনিয়ার কোনো চোখ দেখে নাই কোনো অন্তরে কখনো কল্পনাও আসে নাই হাদিসের মধ্যে আসছে যে মালা আইনুন রাত ওলা উদুনুন সেমিয়াত ওলা খতারা আলা কলবি বাসার জান্নাতের নিয়ামত এটা জান্নাতে এমন নিয়ামত আল্লাহ তালা রাখছেন যেটা কখনো কল্পনাও আসে নাই সেখানেই গিয়ে সফলতার চূড়ান্তটা হবে পূর্ণাঙ্গ সফলতা সেখানে পাবে মনের সব বাসনা পূর্ণ হয়ে যাবে সব বাসনা পূর্ণ বাকি যারা মোমেন হবে আংশিক সফলতা দুনিয়াতে আল্লাহ তালা তাদেরকে দেখা দেবে আংশিক সফলতাটা দুনিয়াতে আল্লাহ তালা দেখা দেবে যেটার বিবরণ করেন এখানে বিভিন্ন জায়গায় আসছে এখানে এই যে আল্লাহ তালা সফলতার ওয়াদা করলেন মোমেনদের ব্যাপারে কতগুলো সিফত উল্লেখ করে বললো এই সিফতগুলো যাদের মধ্যে আসবে এই তারা সফলতারা পাবে এখানে সাতটা সিফত বলা হইতেছে তার মধ্যে প্রথম সিফত হলো আল্লাহ যারা তাদের নামাজে বিনয়ী নামাজ নামাজে বিনয়ী একজন মোমেনের যত কাজ আল্লাহ তালা পক্ষ থেকে তাকে করতে হয় সব কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ হজরত অমর রদি আল্লাহ আনহু তিনি যখন খলিফা হয়েছেন খলিফা হওয়ার পরে ওনার অধীনে যত গভর্নররা ছিল বিভিন্ন জায়গায় অবকর রদি আল্লাহ আনহুর জামানায় যত গভর্নর ছিল উমর রদি আল্লাহ আনহ খলিফা হওয়ার একদম প্রথম দিকে সবার নামে একটা করে ফরমান পাঠাইছেন সেই ফরমানের মধ্যে এই কথাটা ছিল ইন্না আহাম্মা উমর ইকুম ইংদি আসলাহ তোমাদের যত কাজ আছে সব কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমার দৃষ্টিতে নামাজ মান হাফাজ আলাইহা ফাহু আলিমা সিওয়াহা আহফাজ যে নামাজের ব্যাপারে যত্নবান হবে আমি তার ব্যাপারে নিশ্চিত মনে করে নেব যে সে অন্যান্য কাজের ব্যাপারেও যত্নবান হবে সিওয়াহা আজিয়া আর যে নামাজের ব্যাপারে অবহেলা করবে সে নিশ্চিত শরীয়তের অন্যান্য কাজের ব্যাপারে সে অবহেলাকারী হবে নামাজ একটা এমনই এবাদত যে এই নামাজের এবাদতটা যদি কারো সুন্দর হয়ে যায় এটার ব্যাপারে সে যদি খুব বেশি যত্নবান হইতে পারে তাহলে এর উসিলায় অন্যান্য আমলগুলো অটোমেটিক দুরুস্ত হইতে থাকে এই নামাজের ব্যাপারে বলা হলো যে যারা সফলতা পাবে এমন মোমেনদের প্রথম সিফত হলো যে তারা নামাজের ব্যাপারে যত্নবান নামাজের মধ্যে তারা খুব বিনয়ী খুশুওয়ালা নামাজ তারা পড়ে এখানে যে শব্দটা বলা হইতেছে সেটা হলো খাশিউন খুশু বাংলাতে আমরা এই কথাটাও বলে থাকি যে খুশু খুজু এই শব্দটা এখানে আসছে খুশু যে শব্দটা আসছে যে খুশু শব্দের অর্থ হলো স্থিরতা স্থির স্থিরতা খুশু বলে কি বোঝানো হয়ে থাকে এখানে নামাজের ব্যাপারে খুশুহের অর্থ হলো যে নামাজ যখন কোনো একজন বান্দা আরম্ভ করবে তখন আল্লাহ ছাড়া অন্য কোনো কল্পনা ইচ্ছা করে অন্তরে উপস্থিত না করা এটা হলো খুশু আল্লাহ তালার খেয়াল ছাড়া আল্লাহ তালার ধ্যান ছাড়া অন্য কোনো কিছুর কল্পনা ইচ্ছে করে অন্তরে উপস্থিত না করা এটা হলো খুশু এই খুশুটা নামাজের মধ্যে কাম্য এটা থাকতে হবে এই খুশাটা যদি নামাজে না থাকে তাহলে নামাজ যদি এমনিই পড়া হইলো কিন্তু খুশু নাই তাহলে নামাজের যেন একটা দেহ হইলো কিন্তু দেহটা রুহ ছাড়া দেহ একটা লাশ যেন রুহ নাই হাদি শরীফের মধ্যে আসছে রসুল্লাহ আলী হাসাল্লাম এরশাদ করেন যে রসুল্লাহ আলী হাসাল্লাম আনাসরদি আল্লাহ আনহুকে বলেন যে তুমি যখন নামাজ পড়ো তখন তোমার দৃষ্টিকে সেজদার দিকে সেজদার জায়গায় রাখবে এদিক সেদিক তাকাবে না কেন বললেন এটা কারণ নামাজের মধ্যে মূল হলো খসুর অন্তরের স্থিরতা আর অন্তরের স্থিরতা আনয়নের উপায় হলো নিজের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এটাকে স্থির রাখা নিজের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যদি স্থির থাকে তাহলে এটার প্রভাব অন্তরের মধ্যে পড়ে তাহলে দিল স্থির থাকে এই জন্য ওলামা একরাম বলেন যে নামাজের মধ্যে যে খুশু খুশুটা আনার উপায় এক নম্বর কাজ হলো নামাজের পূর্বে আমরা যে উজু করি উজুটা খুব যত্নের সাথে করা খুশু এটা নামাজে কাম্য যদি পূর্ণাঙ্গ খুশু না হয় তাহলে নামাজের দায়িত্ব তো আদায় হবে কিন্তু নামাজ নামাজটা আল্লাহ তালা গ্রহণ করবেন না কবুল করবেন না নামাজ পড়ার উপরে আল্লাহ তালার পক্ষ থেকে যে অতিরিক্ত পুরস্কার পাওয়ার আশা আমাদের সেটা পাবো না খুশু পয়দা হওয়ার প্রথম কাজ হলো আমাদের আমরা যে নামাজের পূর্বে অজু করি অজুটা খুব যত্নের সাথে করা এখন আমরা তো অজু তো করি কিন্তু দায় সারাভাবে করি অজুর মধ্যে যে সুন্নতগুলো আছে সেই সুন্নতগুলো যথাযথ পালন করি না খুব তাড়াহুড়া করে অজু করে ফেলি অজু করার সময় দুনিয়াবি কথা বলি এই যে অজু করার সময় যতগুলো কাজ অজুতে সুন্নত আদাব আছে সবগুলো লক্ষ্য রেখে উজু করা এটা এক নম্বরের কাজ যত কাজ অজুর মধ্যে নিষিদ্ধ সব কাজ থেকে একদম অজুকে মুক্ত করা সুন্নত সব আদাব সহকারে অজু করা এটা হলো এক নম্বর কাজ খুশু অর্জন করার এক নম্বর কাজ এটা এক নম্বর উপায় দ্বিতীয় কাজ হলো যে নামাজের নির্ধারিত সময় হওয়ার আগেই নামাজের জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকা নামাজের নির্ধারিত সময় হওয়ার আগেই নামাজের জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকা নামাজের অপেক্ষা করা এর দ্বারা হবে কি যে নামাজ তো আমরা পড়ি আল্লাহ তালার খেয়াল আল্লাহ তালার ধ্যান খেয়াল নিজের দিলের মধ্যে যেন পয়দা হয় আকিমি সলাত বিক্রি যদি নামাজের পূর্বে কিছুক্ষণ নামাজের অপেক্ষায় বসে থাকা হলো তাহলে মনটা স্থির হয়ে যায় একেবারে তখন এই অবস্থা নিয়ে যখন নামাজ পড়ব তখন নামাজের মধ্যে মন এদিক সেদিক যাবে না এই জন্য ওই যে ফরজ নামাজের পূর্বে সুন্নত নামাজ যে আমরা পড়ি যে কোনো কোনো নামাজের পূর্বে সুন্নত নামাজ পড়াটা মহাক্কাদা কোনো নামাজের পূর্বে মহাক্কাদা না তবে পড়া চাই মুস্তাহাব বলা হয়েছে সুন্নতে গাইরে মহাক্কাদা বলা হয়েছে এটা কেন নামাজ আসল তো হলো ফরজ নামাজটাই ফরজ নামাজে যেন মনটা পূর্ণ বসে নামাজের ভিতরে এজন্য আগেই কিছু নামাজ দুরাকাত বা চার রাকাত পড়তে বলা হয়েছে যে নামাজের ধ্যানটা যেন আগেই জমে যায় নামাজের ভিতরে তো খুশু খুশু পয়দা করার দ্বিতীয় উপায় হলো যে নামাজের নির্ধারিত সময়ের আগেই নামাজের জায়গায় পৌঁছে অপেক্ষায় থাকা তারা হলো করে এলাম ইমাম সাহেব দাঁড়ায় গেল দৌড়দৌড়ি করে এলাম তাহলে দেখা গেল যে আমি ভিতরে হয়তো শ্বাস টানতেছি নামাজের মধ্যে কীভাবে খেয়ালটা বসবে এই জন্য কায়েকরাম লেখেন যে নামাজ শুরু হয়ে গেছে মসজিদের কাছে কেউ এসে গেছে তাহলে নামাজের জন্য দৌড় দেবে না ধীরে ধীরে ধীরে ধীরে আসবে কেন যদি দৌড় দেওয়া হয় তাহলে হয়তো আমি নামাজটা পাবো একটু বেশি পরিমাণে কিন্তু দৌড় দেওয়ার কারণে আমার শ্বাসটা টানতে থাকবো আমি মনোযোগটা নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে ধীরে ধীরে এসে যতটুকু আমি পাই অতটুকু তো সুন্দর হইল অন্তত অতটুকু সুন্দর হইল পশু পয়দা করার দ্বিতীয় উপায় এটা তিন নম্বর হইল নামাজ যখন আমরা পড়ব তখন বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে স্থির রাখা একেবারে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা প্রত্যেকটা অঙ্গকে ঠিক যেইভাবে রাখা সুন্নত যেভাবে রাখা আদব সুন্নত মোতাবেক প্রত্যেকটা অঙ্গকে রাখা দৃষ্টিটা যেখানে রাখার সেখানে দৃষ্টিটা রাখা হাতটা যেভাবে রাখার সেভাবে হাতটা রাখা রুকুটা যেভাবে করার শিখ সেভাবে রুকুটা করা সেজদাটা যেভাবে করার সেজদার সময় হাতটাকে যেভাবে রাখা সেভাবে রাখা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সুন্নত মোতাবেক রাখা এটা হলো খুশু আনয়নের তিন নম্বর উপায় রসুসাল্লাহ আলী হাসাল্লাম থেকে প্রত্যেকটা অঙ্গকে যেইভাবে রাখার নির্দেশ আসছে ঠিক ওইভাবে রাখা এতে অন্তরের স্থিরতাটা পয়দা হবে আর অপ্রয়োজনীয় কোনো রকমের নাড়াচাড়া না করা অপ্রয়োজনীয় কোনো রকমের নাড়াচাড়া না করা একবার হুজুর সাল্লাহ আলী হাসাল্লাম এক এক ব্যক্তিকে দেখলেন যে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাড়ি নাড়াচাড়া করতেছে নামাজে দাঁড়িয়ে আছে দাড়ি নাড়াচাড়া করতেছে হুজুর সাল্লাহ আলী হাসাল্লাম বললেন যে লাউ খাসা কলবু হাদা এই লোকের অন্তরে যদি খুশু থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও খুশু থাকতো অন্তরে খুশু নাই অন্তরে স্থিরতা নাই এই জন্য তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে স্থিরতা নাই খুশু এটা তো অন্তরের সিফত এটা পয়দা হবে যদি আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকে ভিতরের স্থিরতা এটা সৃষ্টি হবে যদি অঙ্গ প্রত্যঙ্গ বাহ্যিকভাবে স্থিরতা আমাদের অন্তরে আসে শরীরে আসে নামাজে দাঁড়িয়ে এমন ভাবে দাঁড়ানো যেন একদম নাড়াচাড়া আমার দাঁড়ানো হয় অনেকে আছে যে কতক্ষণ দাঁড়ালো ইমাম সাহেব যদি কেরাতে একটু লম্বা করে ফেলে কতক্ষণ এক পায়ে দাঁড়িয়ে থাকে এরপর কিছুক্ষণ আরেক পায়ে দাঁড়িয়ে থাকে না এটা না করা চাই বা বেহুদে কিছুক্ষণ পরপর এইভাবে চুলকাইলো বেহুদে কিছুক্ষণ পরপর জামা টামা ঠিক করলো এই যে এগুলো সবগুলো খসু এর পরিপন্থী এগুলো দ্বারা এগুলো যেহেতু বাহ্যিকভাবে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গকে স্থির করতে পারলাম না এটা দ্বারা আমার অন্তরের ভিতরে যে স্থিরতা এটাও পয়দা হবে এটাও পয়দা হবে খসু পয়দা হওয়ার এটা হলো তিনটা উপায় প্রথম হলো অজুটা একদম সুন্দরভাবে করা স্থিরভাবে ধীরস্থিরে অজুর সব সুন্নত আদাব সহকারে অজুটা করা এবং অজুর বিভিন্ন কাজগুলো করার সময় হাদিসে বর্ণিত যে সকল দোয়াগুলো আছে সম্ভব হলে সেই দোয়াগুলো পড়া তারপরে দুই নম্বর হলো ধীরস্থিরতার সাথে মসজিদে আসা নামাজের জায়গাতে নামাজ শুরু করার পূর্বে এন্তেজার করা একটু অপেক্ষা করা নামাজের পূর্বে সুন্নত থাকলে মোয়াক্কাদা হলে তো আমাদেরকে পড়তেই হবে আর যদি সুন্নতে মোয়াক্কাদা না থাকে তাহলে তারপরও নামাজের মূল ফরজ নামাজের প্রস্তুতি হিসেবে দুই রাকাত পড়া যেটাকে তাহাইয়াতুল বুজু বলা হয় তাহাইয়াতুল মসজিদ বলা হয় সময় থাকলে পড়া আন্নাবাসিম নেই চুপচাপ আল্লাহর দিকে মনোযোগ মনোযোগী হয়ে বসে থাকা মনটা যেন জমে যায় তিন নম্বরে হলো নামাজ যখন আমরা পড়বো শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এমনভাবে রাখা যেভাবে রাখাটা সুন্নত অতিরিক্ত কোনো ধরনের নাড়াচাড়া একদমই না করা একদমই না করা এরপরে খুশুর জন্য কয়েকটা ধাপ হাজরত থানবির রহমতুল্লাহ আলাই বলেন যে খুশু তো হলো অন্তরের সিফত এটার জন্য কয়েকটা ধাপ আছে তিনি বলেন যে তিনটা ধাপ তার মধ্যে সর্বোচ্চ ধাপটাই হলো কাম্য বাকি সেটা অর্জন করার জন্য প্রথম দুইটা ধাপ আমাদেরকে ধীরে ধীরে আগাইতে হবে তিনি বলেন যে প্রথম যে কাজটা করা চাই খুশু সৃষ্টি হওয়ার জন্য সেটা হলো যে নামাজের মধ্যে যে শব্দগুলো আমরা বলি যেই কাজটা আমরা করি সেই শব্দগুলো যা বলি এটার দিকে মনোযোগ মনোযোগের সাথে বলা যেই শব্দগুলো আমরা নামাজের মধ্যে বলে থাকি মনটাকে সেই শব্দের দিকে খেয়াল রাখা একবার বলতেছি আমার মনোযোগটাও যেন আল্লাহ আকবর শব্দটার ভিতরে দিকে থাকে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলতেছি আমি খুব খেয়াল করে করে বলি খেয়াল করে করে যেই শব্দগুলো আমি মুখে উচ্চারণ করি এগুলোর প্রতি খেয়ালটা যেন আমার থাকে যেই কাজগুলো আমি করি সেই কাজের দিকে যেন আমার খেয়াল থাকে দাঁড়িয়ে আসি আমার মনেও যেন হয় যে আমি দাঁড়িয়ে আসি রুকু করতেছি খুব খেয়াল আমি আমার কাছে মনের মধ্যে যেন এই কথার হাজির থাকে যে হ্যাঁ আমি রুকু করতেছি এটা হলো প্রথম ধাপ আচ্ছা তানবির রহিমুল্লাহ বলেন যে এখন তো আমাদের নামাজ হয়ে গেছে এমন যে আল্লাহ আকবর বললাম যেন একটা সুইচ চালু করে দিলাম নামাজ যেহেতু আমাদের অভ্যাস হয়ে গেছে যেন একটা সুইচ অন করলাম আজ অটোমেটিক নামাজ হইতে থাকলো অভ্যাস হয়ে যাওয়ার কারণে রুকু হইতেছে রুকুর পরে দাঁড়াইতেছি আবার সেজদা হইতেছে দুই সেজদা হইতেছে দাঁড়াই যেতেছি এত অমনোযোগিতার সাথে আমরা আমাদের নামাজ হয়ে যেতেছে যে কখনো নিজেই টের পাই না প্রথম রাখাতে সুরে পাতে পরে কোন সুরাটা পড়ছি ইমাম সাহেব যেই কেরাত করলেন সেই কেরাতটা আমার জানা আছে সুরাটা জানা আছে তারপরও আমি বলতে পারবো না যে ইমাম সাহেব কোন কেরাতটা আজকে পড়ল এই হজরত হানিব রহিমুল্লাহ বলেন যে রুকু হসু এর প্রথম ধাপ হলো যে কথাগুলো আমরা বলতেছি সেটার দিকে মনোযোগী থাকা যে কাজগুলো আমরা করতেছি সেটা মনোযোগ সহকারে করা এটা হলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হলো এটা সবার জন্য না যারা কোরআনে করিমের তর্জমা জানে অর্থ যাদের জানা থাকে তারা অর্থের দিকে খেয়াল থাকে খেয়াল করবে অর্থের দিকে খেয়াল করবে আর আমাদের যাদের কোরআন শরীফের অর্থ জানা নাই তাহলে অন্তত যেই শব্দগুলো আমাদের জানা আছে সেই শব্দগুলোর দিকে যেন মনোযোগটা থাকে যে আমি মুখে এই কথাটা বলতেছি আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় এই কথাটা বলার সময় যেন আমার মনেও এই কথাটা থাকে যে আমি এই কথাটা বলতেছি আল্লাহ সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার এই কথাটা আমি বলতেছি অর্থের দিকে খেয়াল থাকা খেয়াল রাখা হজরত হানিব রহিমুল্লাহ বলেন যে যদি এইভাবে যেটা যে শব্দগুলো উচ্চারণ করতেছি সেটার দিকে খেয়াল থাকে অর্থ যদি জানা থাকে তাহলে অর্থের দিকে খেয়াল থাকে তাহলে মন এদিক সেদিক যাওয়ার সুযোগই পাবে না তারপরেও যদি মন এদিক সেদিক চলে যায় তাহলে যখন মনে এলো সাথে সাথে আবার মনটাকে ফিরিয়ে আবার নামাজের যেই কাজটা আমি করতেছি যে কথাটা বলতেছি সেটার দিকে মনটাকে আবার নিয়ে আসি এইভাবে যতবার যতবার মন চলে যায় আবার ততবার নিয়ে আসে এইভাবে চেষ্টা করতে থাকে চেষ্টা করতে থাকে এইভাবে চেষ্টা করতে করতে দেখা যাবে একটা সময় এমন হবে দুই রাকাত নামাজ পড়তে হয়তো আমার দশ বার মন চলে গেছে দশ বার ফিরা ফিরাতে হয়েছে কিন্তু যদি আমার চেষ্টাটা অব্যাহত রাখি তাহলে দেখা যাবে যে এই পরিমাণটা কমে আসবে আস্তে আস্তে কমে আসবে হয়তো প্রথমে দেখবো যে দশ বার মন চলে যায় অন্যদিকে চলে যাবে ফিরে ফিরাতে হয় চেষ্টা অব্যাহত রাখলে দেখা যাবে যে এরপরে আটবার এরপর ছয় বার এরপর চারবার এভাবে কমতে থাকবে এভাবে কমাইতে কমাইতে তৃতীয় নম্বর স্তর যেটা খুশুয়ের আসল উদ্দেশ্য সেটা হলো এমন খেয়াল নিয়ে নামাজটা পড়া যে যেন আমি আল্লাহ তালাকে দেখতেছি আল্লাহ তালাকে যেন দেখতেছি আর যদি এই খেয়ালটা সৃষ্টি করতে না পারি তাহলে অন্তত এতটুকু খেয়াল সৃষ্টি করা যে আল্লাহ তালাও তো আমাকে দেখতেছে আল্লাহ তো দেখতেছে এটাকে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে সিফতে এহসান সিফতে এহসান হজরত জিব্রাইল আলী হিসালাম একবার মানুষের সুরতে হুজুরের খেদমতে হাজির হয়েছেন পরে হুজুর সাল্লাহ আলী হাসাল্লামকে বিভিন্ন কথা জিজ্ঞেস করছেন হুজুরের উত্তর দিচ্ছেন তার মধ্যে এই কথাটাও জিজ্ঞেস করছিলেন অমাল এহসান এহসান কি জিনিস হুজুর সাল্লাহ আলী হাসাল্লাম তার উত্তরে বললেন আন্তা আবুদাল্লাহ কান্না কাতারাহ ফাইল্লাম তাকুন তারা ফাইন্না ইয়ারাক তুমি এই মনোভাব নিয়ে নামাজ পড়ো এবাদত বন্দিগি করো যেন তুমি আল্লাহকে দেখতেছি এমন একটা খেয়াল নিয়ে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছি আল্লাহকে যেন দেখতেছি আর যদি এই খেয়ালটা ভিতরে আনতে না পারো তাহলে অন্তত এতটুকু খেয়াল তো রাখতেই হবে তোমাকে যে আল্লাহ তোমাকে দেখতেছে দেখেন কোন একজন চাকর তাকে একটা কাজে লাগানো হলো তার মনির সামনে বসা সেও দেখতেছে যে আমার মালিক আমাকে দেখতেছে তাহলে কাজটা কত সুন্দর করে করবে না কত সুন্দর করে করবে মানে সে দেখতেছে যে মনিব আমাকে দেখতেছে আমিও মনিবকে দেখতেছি তাহলে সেই চাকর সেই খাদেম যদি দেখে যে আমি মনিবকে দেখতেছি আমিও দেখতেছি তিনিও আমাকে দেখতেছে তাহলে কাজটা অনেক সুন্দর করে সে করবে তার সাধ্য যতটুকু কুলায় আর যদি সে দেখে যে আমি তো আমার মনিবকে দেখতেছি না কিন্তু কোন এক ফাঁক দিয়ে মনিব আমাকে দেখতেছি তাহলেও সে কাজটাকে সুন্দর করে করার চেষ্টা করে এই যে এহসান যেটা হাদিসে বলা হইতেছে এহসানের দুইটা স্তর প্রথম স্তর হইল বান্দার ভিতরে এই এই খেয়ালটা জাগ্রত করা যে আমি আমার আল্লাহকে দেখতেছি এটা হলো সর্বোচ্চ স্তর এটা না হলে দ্বিতীয় স্তর হলো যে এই খেয়াল নিয়ে কি করা যে আল্লাহ তো আমাকে দেখতেছে অতএব মনের মধ্যে এই খেয়ালটা যখন কোনো বান্দার জাগ্রত থাকবে তখন তার মনে অন্য খেয়াল আসবেই না একেবারে আসবেই না আসবেই না আমি দাঁড়িয়ে আছি এই খেয়ালটা নিয়ে দাঁড়িয়ে আছি যে আল্লাহ তো আমাকে দেখতেছে অতএব আল্লাহ তো আমার বাহ্যিক অঙ্গ যেমন দেখতেছি আমার মনের অবস্থাটা তো আল্লাহ তালা জানেন আমি মনের মধ্যে কি চিন্তা করব। তারপরে যেহেতু আমরা মানুষ মনটা শয়তানে নিয়ন্ত্রণ করে শয়তানে হয়তো নিয়ে যাবে এদিক সেদিক কিন্তু যেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে আরে মন তো আমার অন্যদিকে চলে গেছে সাথে সাথে মনটাকে নিয়ে আসি আবার নামাজের দিকে মনোযোগী হই এইভাবে যদি চেষ্টা করতে থাকা হয় তাহলে দেখা যাবে যে একটা সময় পুরো নামাজের মধ্যে আমার মনটা বসবে পুরো নামাজের মধ্যে মনটা বসবে নামাজের যে অংশটা মনোযোগ অমনোযোগিতার সাথে পার হয়ে যায় এই অংশটা আল্লাহ তালা গ্রহণ করবেন ইবনা আব্বাস রদি আল্লাহ আনহু বলেন লাইসামিন সলাতিকা ইল্লা মানা ইল্লা মা আকাল মিনহা নামাজের যে অংশটা তুমি খুব খেয়ালের সাথে পড়তে পারছো সেটাই তোমার আর বাকিটা যেন তোমারই না বাকিটার সব তুমি পাবে না বাকিটার জন্য তুমি অতিরিক্ত একটা পুরস্কার পাওয়ার সেটা পাবে না দায়িত্ব আদায় হয়ে যাবে সেটা ভিন্ন জিনিস কিন্তু নামাজ পড়লে যে আল্লাহ তালার নৈকট্য লাভ করা যায় অতিরিক্ত পুরস্কার পাওয়া যায় এটার পাওয়া যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে খুশুওয়ালা নামাজ নসিব করেন আজকে শুধু একটা সিফত বলা হলো সামনে ধীরে ধীরে বাকিগুলো বলা হবে ইনশাআল্লাহ